এখন উপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হাজরা আমি ধন্য জীবনে মরণে হয়েছে তোমার উম্মা উপম সত্যের সন্ধান তুমি দিয়ে গেছো হে প্রিয় হাজরা আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মা অনুপম সত্যের সন্ধ্যা তুমি দিয়ে গেছো হে প্রিয়া আমি ধন্য জীবনে মারণে হয়েছি তোমার উম্মা এক বান্দা আমরা আমরা তুমি প্রথম বলেছো বলেছো আমির ফকিরে নাই ভেদাভে বিনাশ বিভতায় রয়েছো গো বলেছ আমি রে ফকিরে নাই ভেদাবে দলেছ তুমি মনের কাবায় থেকো চিরদিন তোমার সাফায়া তুমি মনের কাবায় থেকো চিরদিন তোমার সাফায়া তুমি দিয়ে গেছো হে প্রিয় আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার মহাসাম্যের গান তুমি শোনালে শোনালে মানুষে মানুষে দিলে অধিকার অধিকার প্রতিবার প্রতিরোধ যুদ্ধ হাতে তুলে দিলে তলোয়া মিলের অধিকার প্রতিবাদ প্রতিরোধ যুদ্ধ হাতে তুলে দিলে চালোয়া তুমি থাকে করেছ ছিন্ন সত্যের দিলে হুকুমা তুমি থাকে করেছ ছিন্ন সত্যের দিলে হুকুমা হ্যাঁ রূপম সোতের সন্ধ্যা তুমি দিয়ে গেছো হে প্রিয় হাজরা আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মা অনুপম সত্যের সন্ধ্যা তুমি দিয়ে গেছো হে প্রিয় হাজরা আমি ধন্য জীবনে মরণে হয়েছি তোমার উম্মা হয়েছি তোমার উম্মা হয়েছি তোমার উম্মা হয়েছি তোমার উম্মা